থেকে তাফসির শুরু হচ্ছে আগের আলোচনায় বলা হয়েছিল ইউসুফ আলহি সালাম নির্দোষ এটা জানা সত্ত্বেও মিশরের শাসক গোষ্ঠী নিজেদের ঘর সামলানোর জন্য এবং নিজেদের ইজাত সম্মান রক্ষা করার জন্য ইউসুফ আলাইহ সালাম নিরপরাধ হলেও তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এখান থেকে বোঝা যায় যে একজন নিরপরাধ মানুষকে জেলে ঢুকিয়ে নির্যাতন করা শাসক গোষ্ঠীর এটা নতুন কোন রোগ নয় পুরাতন রোগ বেষ্টন এতটুকু আগের যুগের শাসকেরা গণতন্ত্রের দাবি করত না এরা গণতন্ত্রের দাবি করে একটা পার্থক্য আগের যুগের লোকেরা কোন আইন ছাড়াই বেআইনি ভাবে জেলে ঢুকিয়ে রাখত আর বর্তমানে আইন করে তারপরে সেই আইনের মায়ের পাচ্ছে নিয়ে তারপরে জেলে ঢুকায় দেশকে এতটুকু দুইটা পার্থক্য হলো যে আগের লোকেরা গণতন্ত্রের দাবি করত না বর্তমান যুগের শাসকেরা আমি নির্দিষ্ট কোন শাসক বলছি না আমার বক্তব্য এইটা না যে আমি বর্তমান শাসককে বুঝাচ্ছি আমি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এরকম খুচরা কোন দলের বিরুদ্ধে কথা বলি না সামগ্রিকভাবে কথা বলি আমাদের দৃষ্টিতে এই দলগুলো সব এক আওয়ামী লীগ যে কথা বিএনপি সে একই কথা মুদ্রার এপিঠ ও পিঠ পায়খানার উপরও যেমন পচা ভিতরও পচা কাজে এইটা নিয়ে ভাবার কোন চিন্তা নেই যে হয়তো বর্তমান শাসককে না বর্তমান শাসকের সাথে আমার কোন খাস শত্রুতা নেই আমাদের যদি কারোর সঙ্গে শত্রুতা হয় তা ইসলামের জন্য আর বন্ধুত্ব হলেও কার জন্য ইসলামের জন্য বিষয়গুলো পরিষ্কার করে দিলাম কাজে এর দ্বারা কারো খুশি হওয়ার বিষয় নেই যে বর্তমান সরকারকে বলা হচ্ছে আর আমরা খুব ভালো বিগত যারা ছিলাম এরকম বিষয় না কারণ সব সরকারের চেহারা একই আল্লাহ সুবহান এই চরিত্রগুলোকে জানিয়ে দিচ্ছেন কি জন্য যুগে যুগে যারা জালিম শাসক তারা নিরপরাধ মানুষকে ক্ষমতার অপব্যবহার করে তাদের নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে সাধারণ মানুষের উপরে নিরপরাধ মানুষের উপরে জুলুম করেছে তার একটা চিত্র তুলে ধরা হয়ে থাকে আর আল্লাহ সুবাহ সেই মানুষদেরকে সাহায্য করেছেন তার বর্ণনা সামনে ইউসুফ আলাইহ সালাতামকে জেলে ঢুকানো হল আল্লাহ সুবাহ বের করার ব্যবস্থা তিনিই করবেন ইউসুফ সালাতাম যখন জেলে গেলেন ওই সময় তার সঙ্গে আরো দুইজন যুবককে জেলে দেওয়া হয়েছিল কয়লা আহাদুহমা এই দুইজন লোকের একটা স্বপ্নের কথা আলোচনা করা হয়েছে এখানে একজনে বলল এই দুইজন লোক ছিল মূলত তৎকালীন সময়ের শাসকের একজন ছিল মদ পান করানোর দায়িত্বে নিয়োজিত লোকদের প্রধান আর একজন ছিল রুটি পাকানোওয়ালা দায়িত্বদের প্রধান একজন বাবুর্চিদের হেড আর একজন হচ্ছে পানীয় দ্রব্য তৈরি করে যারা এদের প্রধান এই দুই লোককে জেলে দেওয়া হয়েছিল কারণ কেউ বলেছেন যে বাদশার খাদ্যের মধ্যে বিষ মিশানো হয়েছিল আর কেউ বলেছেন মদের মধ্যে মাফি পাওয়া গিয়েছিল আর রুটির থেকে বাসি গন্ধ আসতেছিল যে কোনো কারণেই হোক এই দুইজনকে জেলে ঢুকানো হল এরপর আল্লাহ তারা বলছেন ইউসুফ আলাইহালামের সঙ্গে দুইজন যুবক জেলে গেল আহাদুহুমা ওই দুইজনের একজন যে লোকটা বাদশার মদ পান করা বা দায়িত্বের প্রধান ছিল আমি স্বপ্নে দেখেছি যে আমি আঙ্গুর চিপড়িয়ে রস বের করে তা দ্বারা মদ তৈরি করছি অকাল আল আর একজন বলল ইন্নি আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলু তাইরু মিনহু আমি স্বপ্নে দেখলাম যে আমি মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি এটা ওই যে রুটি তৈরি করা ব্যক্তি ছিল যে সেই ব্যক্তি বলল যে আমি স্বপ্নে দেখেছি যে মাথায় করে রুটির খামচা নিয়ে যাচ্ছি তা কুলুত্তইরু হোক আর পাখিরা ওখান থেকে মাথার থেকে রুটি ঠুকরে ঠুকরে নিয়ে যাচ্ছে ইউসুফ তুমি আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা দাও মিনাল মুহসিনিন আমরা তোমাকে একেবারে সৎ এবং খুব ভালো মানুষ মনে করছি বোঝা গেল ইউসুফ আলাইহ সালাম যে নিরপরাধ এটা উদেশের মানুষের মধ্যে জানা ছিল এমনকি জেলখানার লোকেরা পর্যন্ত জানত এই লোকটা নিরপরাধ ভালো মানুষ কোরআনের আয়াত থেকে পরিষ্কার হয়ে গেল আমরা তোমাকে একজন সৎ মানুষ হিসাবে লক্ষ্য করছি তুমি সৎ মানুষ ভালো মানুষ তুমি আমাদের স্বপ্নের ব্যাখ্যাটা দাও জেলখানায় অনেক লোকই তো ছিল ইউসুফ আলাহিসামের কাছে কেন গেল এরা এটাই আমি গত জুমায় বলেছিলাম যারা সত্যিকার অর্থে ভালো মানুষ আল্লাহ তাদের পরিচয় দুনিয়ার সমস্ত মানুষের কাছে তুলে ধরেন যদিও সাময়িক ঝামেলা আসতে পারে বিপদ আসতে পারে কিন্তু আল্লাহ তাআলা তার সাহায্য করেন এই জন্য কোরআনের একটা আয়াত আমি সবসময় বলে থাকি আল্লাহ তারা বলছেন যে মমিনদের মাওলা মমিনদের মমিনদের অভিভাবক হচ্ছেন আল্লাহ সুবাহ ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম আর কাফেরদের কোন মাওলা নেই কাফেরদের কোন অভিভাবক নেই কোন মুরব্বী নেই কোন রক্ষাকর্তা নেই কোন সাহায্যকারী নেই এই জন্য মোমিনদের সাহায্যকারী কে আল্লাহ তো ভাড়া ইউসুফ আলাইহিসালাম যে ভালো মানুষ জেলখানার সমস্ত মানুষদের মধ্যে এটা পরিচয় ছিল ভারতবর্ষের ইতিহাসে এরকম একটা ঘটনা পাওয়া যায় সম্রাট জাহাঙ্গীর যখন আইন করেছিল তাকে কুর্নিশ করতে হবে মাথা ঝুঁকাতে হবে তাকে দেখলে তার দরবারে ঢুকলে মাথা নত করতে হবে আর ইসলামের শিক্ষা হচ্ছে মাথা নত হবে একমাত্র আল্লাহ সুবাহান সামনে আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম পরিষ্কার করে দিয়েছেন আমি যদি আল্লাহ ছাড়া অন্য কোন মাকলুকের জন্য সেজদা করার অনুমতি দিতাম আল্লাহ ছাড়া কোন গাইরুল্লার জন্য যদি সেজদা করা জায়েজ হতো তাহলে আমার তো নেশা আইনিহা আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে চেষ্টা করে এতে একটা দিকে যেমন স্বামীর গুরুত্ব বুঝে গেল যে মহিলাদের আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম পালন করার পরে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে স্বামীর হুকুম মেনে চলা যে কোরআন সন্ধ্যা বিরোধী না হয় আর দ্বিতীয় বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ ছাড়া যদি কারো জন্য চিন্তা করা জায়েজ মনে করতাম তাহলে মহিলাদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে চিন্তা করে কিন্তু যেহেতু আল্লাহ রসুল সাল্লাম মহিলাদেরকে স্বামীর জন্য চেষ্টা করতে বলেন নাই অতএব বোঝা গেল অন্য কারো জন্য চেষ্টা করা জায়েজ নেই তাহলে পীরের জন্য চেষ্টা করা জায়েজ মাতার চেষ্টা করা জায়েজ বর্তমানে এই জন্য কথায় চলে আসে বিভিন্ন কিতাবে লিখেছেন যে শেষদা দুই রকম একটা হচ্ছে শেষদা আলিফ তাহজিম আর একটা শেষদা এবাদত যারা বেদাত করে সব সময় তারা ইসলামের মধ্যে একটা রাস্তা তৈরি করে একটা গলি তৈরি করে এরপরে সেই গলি দিয়ে তারা সব ঢুকাতে শুরু করে যারা বেদাত করে তারা বেদাতকে ভাগ করে বেদাত দুই প্রকার হাসানা আর সাইয়া বেদাত কয় প্রকার ওরা বলে দেখবেন বেদাত মানে হচ্ছে ইসলামে আল্লাহর নবী সাল্লাম যা করেন নাই যা বলেন নাই যা সমর্থন করেন নাই আল্লাহ নবীর সাহাবাই রাম যা করেন নাই বলেন নাই সমর্থন করেন নাই তবে ইন্দ্রা যেটা করেন নাই বলেন নাই সমর্থন করেন নাই এমন কোন জিনিসকে এমন কোন জিনিসকে এবাদতের উদ্দেশ্যে সবের নিয়াতে তৈরি করার নাম কি বেদাত কিন্তু বেদাতিরা বলবে কি যে দেখেন সব বেদাত খারাপ নয় যদি সব বেদাত খারাপ হতো আল্লাহ নবীর যুগে এই মোবাইল ছিল না আল্লাহ নবীর যুগে ফ্যান ছিল না আল্লাহ নবীর যুগে প্লেন ছিল না এগুলো কেন ব্যবহার করা হচ্ছে এগুলো বেদাত নয় লোকেরা মাথা আর বলে ঠিকই তো তাহলে আমাদের হুজুর এটা বোঝেন নাই আমার ভাইয়েরা দিন সম্পর্কে ক্লিয়ার আকিদা রাখতে হবে বেদাত কাকে বলে বেদাত হচ্ছে সবের উদ্দেশ্যে নতুন কিছু তৈরি করা আর যদি যে কোনো নতুন জিনিস বেদাত হয় তাহলে তো আগের যুগে লাঙ্গল দিয়ে হাত চাষ করতো এখন ট্রাক্টর দিয়ে হাত চাষ করে এটা কি বেদাত আরে ভাই এরকম যদি সব বেদাত হয় তাহলে আপনিও বেদাত আমিও বেদাত আপনার বাবাও বেদাত তুমিও বেদাত কারণ আমরা কেউই আল্লাহর নবীর যুগে ছিলাম না ঠিক কিনা তাহলে এই যে বেদাত না বেদাত হচ্ছে সবের উদ্দেশ্যে নতুন করে কোন এবাদত তৈরি করা মোবাইল ব্যবহার করা কিন্তু দশটা নাকি কাজ গানের তলে বসলে একশো নাকি বেশি হবে প্লেনে হজ করতে গেলে পঞ্চাশ নাকি বেশি হবে এটা মনে রাখবেন আল্লাহ সুবাহ ইসলামকে মোকাম্মাল করে দিয়েছেন নবীর মাধ্যমে আমি এটা বলে থাকি মসজিদটা মোকাম্মাল পরিপূর্ণ হয়ে গেছে এখন যদি কোনো ব্যক্তি একটা স্বর্ণের ইটো আসে আর বলে এটা মসজিদে লাগান লাগানো সম্ভব হবে লাগাইতে হলে কি করতে হবে ওই এক এক পরিমাণ জায়গা ভাঙতে হবে তারপরে লাগানো সম্ভব এ কথাটাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন যে কোনো কথা আমরা দলিল ছাড়া বলবো না কোন যুক্তি কি বলল যুক্তি দেয় একজন জজের সামনে গেলে উকিল ধরা লাগে একজন টিচারের সামনে দাঁড়াই তো মিলার দাঁড়াই বলল অসুবিধা কি ভাই নামাজ শরীফ দুরুজ শরীফ নামাজের মধ্যে দুরুজ শরীফ আছে না দাঁড়াই পড়ি না বসে পড়ি কোন অবস্থায় নাকি সুরায় ফাতে হার আগে দুরুজ শরীফ নেই আল্লাহ রাসুল সাল্লাহাম যেভাবে পছন্দ করেছেন সেভাবে করতে হবে এজন্য এই কিতাব আমার সামনে খোলা আছে এই মেসকাত শরীফের বাবুল তেসাম বিল কিতাব সুন্নার একটা হাদিস আছে পরিষ্কার এখানে বলছেন পঁয়ত্রিশটা পৃষ্ঠায় এখানে এটা একত্রিশ পৃষ্ঠায় عن قضيف بن الحارث الصومالي قال قال رسول الله صلى الله عليه وسلم ما أحدث قوم بدعة إلا رفع مثلها من السنة আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলছেন যখন কোন জাতি কোন বেদাত তৈরি করে এবাদতের উদ্দেশ্যে নতুন এবাদত তৈরি করে ইল্লা রুফিয়া মিসলুহা মিনাস সুন্নাহ তাহলে ওইখান থেকে ওই পরিমাণ সুন্নাত উঠে যায় যেটা আমি উদাহরণ দিয়ে বললাম যে মসজিদে নতুন কোন ঈদ ঢুকাতে হলে ওই পরিমাণ জায়গা ভাঙতে হবে খালি করতে হবে এইভাবে সুন্নাতটা উঠে যায় এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন বা তামাসুকুন বেসুন্নাতিন খৈরুমিন এহদাতে বেদাতিন সুতরাং একটা সুন্নাতকে আঁকড়ে ধরা একটা বেদাতকে আবিষ্কার করার চেয়ে অনেক উত্তম এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আরেকটা বলছেন وعن حسان رضي الله تعالى عنه قال ما ابتدع قوم بدعة في دينهم إلا نزع الله من سنتهم مثلها যখন কোন জাতি একটা বেদাত তৈরি করে আল্লাহ তারা ওই পরিমাণ সুন্নাতকে তুলে নেন এরপরে কেয়ামত পর্যন্ত ওই সুন্নাতটা আর ফিরে আসে না তাহলে পরিষ্কার হয়ে গেল যেখানে একটা বেদাত ঢুকবে ওখান থেকে সেই পরিমাণ সুন্নাত বিদায় হয়ে যায় তাহলে আমরা কি সুন্নাত ধরবো নাকি বেদাত ধরবো মেসকাতের একত্রিশ নম্বর বিশ ছাত্রীগুলো বললাম হজরতে ইউসুফ আলাইহি সালাম আলোচনা হচ্ছিল বললেন ইন্না নারা কামিনাল মহসিনিন ইউসুফ আলাইহি সালাম এখানে যেটা তাকে লোকেরা বলল যে আপনাকে দেখতে পাচ্ছি আপনি একজন মহসিন সৎ লোক ইসুফ আলাহিসামের সামনে পরিষ্কার ছিল বিষয়গুলো আমি আলোচনা করছিলাম যে ভারতবর্ষে এই হজরতে মুজাদ আল ফেসান রহমাতুল্লাহ আলাই আহমদ স্যার হিন্দি একজন বড় আলেম ছিলেন উনি এই সম্রাট জাহাঙ্গীরের কুর্নিশের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন যে মাথা নত করবে একমাত্র কার সামনে নাপিরের সামনে মাজারের সামনে এইখান থেকে বলছিলাম যে যারা মাজারে সেজদা করাকে জায়েজ বলে তারা সেজদাকে ভাগ করছে কাজে সেজদা দুই রকম একটা হচ্ছে তাজিমি সেজদা আর একটা হল এবাদতের সেজদা এবাদতের সেজদা আল্লাহর জন্য আর তাজিমের সেজদা মা বাপকে করা যায় শিক্ষককে করা যায় মুরব্বীকে করা যায় পীরকে করা যায় রাস্তা বের করে ঢুকেইল এইভাবেই সিঁড়ি ঢুকানো হচ্ছে এইরকম বেদাত যারা জায়েজ করে তারা বলে যে বেদাত দুই রকম হাসান আর কি দেখাইয়া এই ভাগটা করে তারপর দেখায় হয়তো নবীর যুগে মাদ্রাসা ছিল না এই মসজিদের কারুকার্য করা হতো না এইভাবে ভাগ করে বেদাতের ভাগ করে তারপরে এবারে যা করে সব বেদাত যায় এরকম জায়েজ করলে সব বেদাতই জায়েজ করা যাবে গান বাজনাও জায়েজ করা যাবে যাই হোক বলছিলাম আল্লাহ রাসুল সাল আলিয়া প্রত্যেকটা ভাষণের শুরুতে বলতেন অকুল্লু বেদাতিন বলা না সব বেদা হচ্ছে গুমরাহি এবারত করবো আল্লাহ রসুল সাল্লাহ শিখানো তরিকায় আমি এটা প্রায় বলে থাকি যে আমরা জোহরের নামাজ ফরত করে চার রাখাত আসর করে চার রাখাত এশার নামাজ করে চার রাখাত মাগরীব কয় রাখাত মাগরীব যদি কোনো ব্যক্তি এখন ভালো মনে করে এখলাফের সঙ্গে চার রাখাত পরে নামাজ হবে কেন অসুবিধা কি একটা রুকু বাড়বে দুইটা ফেসদা বাড়বে সুবাহান রব্বের আজিম বাড়বে সুবাহান রব্বের আলা বাড়বে এবং এটা বলা আছে একটা ফেসদা কত মূল্যবান আল্লাহর হাবিব ফরমান আকরাবু মা ইয়াকুনুল আব্দু ওয়া হুয়া সাজিদুন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে সেজদায় অবনত থাকে আল্লাহর জন্য সেজদা করে দেয় সেই সময় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় আল্লাহ একজন জিজ্ঞেস করি আমি আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই আল্লাহ রসুল সাল্লাম বলেন তুমি আমাকে সহযোগিতা করো যেন আমার সঙ্গে তোমাকে নিতে পারি সহযোগিতা করো বেকাশরাদি সুযোগ বেশি বেশি আল্লাহকে চেষ্টা করে এত মূল্যবান চেষ্টা এখন যদি মাগরিবে নামাজ তার রাখা করি সেজদা দিতে পারবে কিনা এরপর কি নামাজ হবে দুনিয়ার সমস্ত আলেমে একমত নামাজ হবে না বোঝা গেল আমাদের মনে রাখতে হবে আমরা এবারত করব আল্লাহ তারা যেভাবে নির্দেশ করেছেন সেভাবে আল্লাহ রাসুল যেভাবে শিখিয়েছেন সেভাবে আমরা কোরআনকে বুঝব আল্লাহর রাসুলের আয়না দিয়ে কোরআনকে বুঝব আল্লাহর রাসুলের আয়না দিয়ে রাসুল কিভাবে করেছেন কোরআন কিভাবে তিনি বুঝেছেন আর রাসুল সাল্লাহামকে বুঝব সাহাবা একরামদের আয়না দিয়ে সাহাবা রাম আল্লাহ রসুলের কথা কিভাবে বুঝেছেন তারা কি আল্লাহ নবীকে চেষ্টা করতেন তারা কি আল্লাহ নবী কোন মসজিদে গেলে ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াই যেতেন কোন হাদিস নাই মনে রাখতে হবে সাহাবা একরাম যেভাবে আল্লাহর রসুলকে সম্মান করেছেন সেইভাবে সম্মান করতে হবে আল্লাহর এবাদত সাহাবা একরাম যেভাবে করেছেন আল্লাহর নবী যেভাবে করেছেন সেইভাবে করতে হবে বিশুদ্ধ রূপে আপনি অল্প করেন তার ফজিলত অনেক বেশি আল্লাহ হাবি বলেছেন যে আছে আখলে কলিল তুমি তোমার দিনকে খাটি করো খালেদ আল্লাহর জন্য করো ইয়াকফিকাল আমালুল কলিলু অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে অল্প আমল এই জন্য আমরা দেখতে পাচ্ছি আপনি মহসিন মহসিনের এক অর্থ হচ্ছে হাদিফে জিব্রাইলের আছে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে মানে এহসান এহসান কি জিনিস ইসলামের যেমন একটা অর্থ আছে ইসলাম যে পালন করে তাকে বলে মুসলিম এরকম ভাবে এহসান অর্থ কি আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহর রসুল সাল্লাম বলছেন তুমি আল্লাহর এবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ কোন ভাই মাধ্যম আছে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আল্লাহ তোমার একেবারে সামনে হাজির এই তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এইরকম ধ্যান করে খেয়াল করে আল্লাহর মাদত করো ফাইল্লাম তাকুন তারাহু তুমি যদিও আল্লাহকে দেখতে পাচ্ছ না ফাইল্লাহু ইয়ারাকা আল্লাহ তারা তোমাকে দেখতে পাচ্ছেন এইরকম ধ্যান খেয়াল নিয়ে আবাদত করার নাম হচ্ছে কি মহসিন বোঝাকাল ইউসুফ আলাহ ওরা বললো ইন্না নারক মিনাল আমরা আপনাকে মহসিনদের অন্তর্ভুক্ত মনে করি নবীরা সবাই মহসিন ছিলেন সরাসরি আল্লাহর ইবাদত করতেন আমার দেশে মানুষেরা বলে জজের কাছে কোনো কথা বলতে হলে উকিল ধরতে হয় আল্লাহর কাছে কিছু বলতে হলেও উকিল ধরতে হবে সেই উকিলগুলো কারা আল্লাহ কি কাউকে ঠিকাদারি দিয়েছেন কোরআন পড়েন আল্লাহ তারা বরং বলছেন তুমি যত জুলুম করো অন্যায় করো পাপ করো গুণা করো আমার দরবার থেকে নৈরাশ হয়েও না বলিয়া এবার আত্রাফু আর আনফুসিহিম কুল হে নবী জানিয়ে দিন ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু হে আমার ওই সকল বান্দারা যারা নিজের উপরে জুলুম করেছো পাপ করেছো অন্যায় করেছো গুনাহ করেছো সারা জীবন তুমি মদের আড্ডায় পড়েছিলে সারা জীবন তুমি মূর্তি পূজায় লিপ্ত ছিলে ভয় নাই আল্লাহর নৈরাশ না করো জীবনে সব ভুল থেকে করো আল্লাহ বলছেন লা আল্লাহর নৈরাশ না ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন কোরআনের আয়াত না এইটা বিশ্বাস করে না বিশ্বাস করে বিশ্বাস কি বললো এটা আল্লাহ তারা যেখানে বলছেন রহমতুল্লাহ আল্লাহর রহমতে নৈরাশ হও না মানে সব সব ক্ষমা করবেন এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে নবীরা সবাই ছিলেন মহসিন ইউসুফ আলাহ সালামকে জানিয়ে দেওয়া হলো ইন্না নারাকা মিনাল মহসিনিন আমরা তোমাকে মহসিনদের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি সম্রাট জাহাঙ্গীরের কুরুনিশের বিরুদ্ধে মুজাদ আল ফেসান রহমতুল্লাহ আলাই আন্দোলন শুরু করলেন সম্রাট জাহাঙ্গীর চালাক মানুষ চিন্তা করলে হুজুরের সাথে ঝামেলা করলে আরো ফেতনা বাড়বে হুজুরকে দিয়ে কুর্নিশ করাবো সে রাত প্রাসাদে ঢোকার জন্য একটা ছোট্ট গেট করলো এরপরে মুজাদ্দেদকে দাওয়াত দেওয়ারও ওনার কৌশল হলো ভিতরে বসে থাকবেন আর মোজাদ্দেদ যখন ঢুকবেন ওই ছোট্ট গেট দিয়ে মাথা নত করে তখন বলবেন যে এই তো মুজাদ্দেদ নিজেই কর্নিশ করেছেন মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাই যখন সেখানে গেলেন দেখলেন ছোট্ট একটা গেট ওরে জিজ্ঞেস করলেন লোকদেরকে এই প্রাসাদে ঢোকার জন্য এর চেয়ে বড় কোনো গেট নাই লোকেরা বলল আছে তবে এই গেটটা শুধুমাত্র আপনার জন্য স্পেশাল তৈরি করা হয়েছে মুজাদ্দ আল রহমাতুল্লাহ আলাই বললেন তাই বুঝতে পারলেন ঠিক আছে এই গেটটা যখন স্পেশাল আমার জন্য তৈরি করা হয়েছে আমি এই গেট দিয়ে প্রবেশটাও করব আমার নিজের স্পেশাল পদ্ধতিতে তিনি প্রথমে মাথার পরিবর্তে পা ঢুকালেন এরপরে পা বা ডান পাওনায় বাম পা ঢুকিয়ে প্রবেশ করেছেন বাদশাহ তাকে উদ্দেশ্য ব্যর্থ হলো বেয়াদবি হলো এই জন্য জেলখানা ঢুকিয়ে দিল জেলখানা যাওয়ার পরে আলাই সেখানে গিয়ে বসে নাই এই যে জেলখানা তা ইসবাল তারা বসেছিলেন যেখানে গিয়ে আল্লাহর দাওয়াত দিচ্ছিলেন রাষ্ট্রের সামনে মেয়ের বোঝাতে দিয়ে জেলখানা চোর ডাকা বদমা সবগুলোকে আল্লাহর দিনের দিকে আহ্বান করছেন কি আহ্বান ইসবাল আলাহিসামের আলোচনা থেকে আসবে সেটা জেলখানা দুই বছর তিনি জেলে ছিলেন ইতিহাস পড়ে দেখবেন দুই বছরের জেলখানার যত চোর ডাকা গুলো সবগুলো তবা করে সব আল্লাহর দিনের দিকে ঝুঁকে গিয়েছে পাঁচত্ব নামাজ আবার হচ্ছে পাঁচত্ব নামাজের পরে কোরআন তেলাওয়াত হচ্ছে হাদিসের শিক্ষা হচ্ছে দশ চলতো সেখানে এরপরে ইতিহাস ভিন্ন আমি সেদিকে যাচ্ছি না সম্রাট জাহাঙ্গীর সাহেব তার কাছে ক্ষমাতে তার জীবনও পাল্টে গিয়েছিল আমি বলছিলাম এখানে ইসুফ আলাহ সালাম জেলখানা যাচ্ছেন জেলখানে আছেন জেলখানার সমস্ত চোর ডাকাত অপরাধীরা তারা বুঝতে পারলো এই লোকটা নিরপরাধ লোক এমনকি জেলখানার যে দায়িত্বশীল ছিল সেও সমস্ত দায় দায়িত্ব ইউসুফের কাছে দিয়ে দিল যে তুমি এই জেলখানার সব দেখাশোনা করবে এই কারণেই তার কাছে ব্যাখ্যার জন্য আসলো আর বলল ইন্নি আরানি আহমিলু রাসি মিনহু বিতাবিলিহি তুমি আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাগুলো জানিয়ে দাও ইন্না নারাকা মিনাল মুহসিনিন আমরা তোমাকে সত্যিকার অর্থে একজন খাতি বান্দা হিসেবে দেখতে পাচ্ছি এবারে দায়ীদের জন্য সুযোগ যখনই কোনো সুযোগ আছে তখন আল্লাহওয়ালারা কি করতেন এখানে ইসুফ আলাহাম তা শিক্ষা দিচ্ছেন শুনো তোমরা যে আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা চেয়েছ এটা অবশ্যই বলবো এমনকি তোমরা সামনের বেলায় কি খাবার খাবে আমি এটা তোমাদেরকে খাবার আসার আগেই বলে দিতে পারবো কিন্তু এই যে বলে দিতে পারবো এটা কোনো আমার ক্ষমতা নয় এটা পরিষ্কার করে দিলেন এই যে আমি তোমাদেরকে বলবো এটা থেকে বলবো জালিকা জালিকুমা মিম্মা আল্লামানি রব্বি এ হচ্ছে সেই এলেমের অন্তর্ভুক্ত যা আমাকে আমার রব শিক্ষা দিয়েছেন রবের দাওয়াত দেওয়া শুরু হচ্ছে এরপরে বললেন إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون আল্লাহ আকবার বলছেন যে আমার জেলখানার সাথীরা শুনে রেখো ইন্নি তারত্ব মিললে তা কমই আমি ওই কমের ওই কমকে ত্যাগ করেছি ওই কমের মিল্লাত মাধাব তাদের ধর্ম মতবাদ আমি ত্যাগ করেছি যারা আল্লাহর উপর ইমান রাখে না আমি তাদের সবকিছু ত্যাগ করেছি অহম বিল আখেরাতে হুম কা ফেরুন আর যারা আখেরাত স্বীকার করে আমি তাদেরকে ত্যাগ করেছি বর্জন করেছি জেলখানা দাওয়াত শুরু হয়ে গেল বোঝা গেল একজন মমিন যখনই সুযোগ পাবে এই লোকগুলো আসলো স্বপ্নের ব্যাখ্যার জন্য তিনি কত সুন্দরভাবে সুযোগটা গ্রহণ করলেন এরপরে তাদেরকে বুঝালেন যে দেখো আমি যে তোমাদের এই স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছি এটা আমার কোনো যোগ্যতা নয় এটা আমি তোমাদেরকে বলছি আমার রবের শিখানো পদ্ধতিতে শিখানো এলে অনুযায়ী আর শুনে রেখো আমি আমার এই জাতি যে সমস্ত শিরিক যে বেদাত যে সমস্ত অন্যায় কাজে লিপ্ত আছে সবগুলোকে আমি বর্জন করলাম একজন মমিনের চূড়ান্ত ঘোষণা সুরা ইউসুফের মূল মূল বক্তব্যটা সামনের আলোচনা করতে আসতেছে সামনে এখান থেকে শুরু হচ্ছে ইন্নি তারাত্ত মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন আমি আমার কওমের সমস্ত মিল্লাকে ত্যাগ করেছি আমার জাতি যে সমস্ত সিরিকার আর লিপ্ত আছে এইগুলো আমি তরক করেছি আমি সবগুলোকে বর্জন করেছি যারা এগুলো অস্বীকার করে পরকালকে অস্বীকার করে আমি তাদের সাথে কোনো সম্পর্ক রাখি না মিল্লাতা আমি বরং আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাই ইসলাম ইসাক আলাহিসাল্লাম ইয়াকুব ইসলামের মিল্লাত এবং মাজাহাবকে গ্রহণ করেছি তাদের ধর্মকে গ্রহণ করেছি বোঝা গেলে এই পরিচয়টা আগে দেয় নাই কারণ আগে তিনি পরিচয় দেন না আল্লাহর ইঙ্গিতেই এখন পরিচয় দিচ্ছেন এই লোকদের পরিচয় মিশর পর্যন্ত যারা ছিল এবারে তিনি বলছেন আমি নতুন কোন ধর্মের দাওয়াত দিচ্ছি না আমার দেশে অনেকে মনে করে যে নতুন কথা শুনলাম আজকে যে ওয়াজ করবো এই ওয়াজ আপনারা জীবনও শুনেন নাই আরে ভাই এটা তো কোনো নতুন কথা না বরং বলতাম আমি যে ওয়াজ করব এটা সেই কথা যে কথা নবীরা বলেছেন সমস্ত সাহাবাই কেন বলেছেন ইয়েসালাম সেটাই বলেছেন আমি আমার পূর্বপুরুষ এব্রাহিম এ এসাহাক ইয়াকুব যে দাওয়াত দিয়েছেন সেই মতকে অনুসরণ করছি সেই মাঝহাব অনুসরণ করছি মা কানা লানা আমাদের অধিকার নেই আল্লাহর সঙ্গে কোন শরিক করা মানুষের গোলামি করবো গোলামি করবো কার আজকে স্বাধীনতা দিবস না আল্লাহ একবার স্বাধীনতা এর অর্থ যদি এই হয় যে সম্পূর্ণভাবে আল্লাহর থেকেও স্বাধীন তাহলে মানুষ এই চূড়ান্ত স্বাধীনতা মানুষ ভোগ করতে পারে না মানুষ আল্লাহর গোলাম সরকার গোলাম কিন্তু আরেকটা অর্থ আছে যে স্বাধীনতা মানে হচ্ছে মানুষের গোলামি করবো না এটা ইসলাম সমর্থন করে ইসলাম বলে মানুষ কোন মানুষের দাবি করবে না না পাকিস্তানের গোলাম না ইন্ডিয়ার গোলাম না আমেরিকার গোলাম দুনিয়ার কোন মানুষের গোলামি করবো গোলামি করবো কার কাজে স্বাধীনতা এই স্বাধীনতার পক্ষে ইসলাম আমরা এই জন্য শুরুতে বলে দেই ইয়াটা না বুধু আমরা একমাত্র তোমার গোলামি করি কার গোলামি করি এখন যদি কেউ গোলাম বানাতে চায় ইসলাম বলে তার বিরুদ্ধে লাগো ওর গোলামির দিন ছিঁড়ে ফেলো তুমি গোলামি করবে কার এই জন্য আমাদের মনে রাখতে হবে মুসলমানরা কার গোলাম সব নবীরা কার গোলাম ছোটবেলা আপনারা সাক্ষী দিয়েছেন আসাদু আল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদান আব্দুহু রাসুলহু আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আল্লাহর আব্দুহু মানে কি গোলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর গোলাম আল্লাহ নন আল্লাহর অংশীদার নন সব মানুষ কার গোলাম কোন মানুষের গোলাম নয় কাজে এই জন্য আমরা স্বাধীনতার পক্ষে তবে সেই স্বাধীনতা মানে এই নয় যে আল্লাহর থেকেও স্বাধীন স্বাধীনতা দুইটা অর্থ কয়টা অর্থ বললাম এক অর্থ হচ্ছে স্বাধীনতা মানে হচ্ছে একেবারে চূড়ান্ত স্বাধীনতা যে আল্লাহ তাল্লাহ কিচ্ছু নেই যখন যা মনে চায় খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়ার মস্ত বড় এই স্বাধীনতা ইসলাম সম্পূর্ণ ঘৃণা করে কারণ সমস্ত মানুষ আপনারা মসজিদে কথাবার্তা যখন আমি বলি আপনারা একটু ঠান্ডা থাকবেন কারণ মসজিদ তো ইনশাল্লাহ বাইরে গেলে তখন আপনার সরকার দেবেন ইনশাল্লাহ যাই বলতেছিলাম যে মানুষ সব কার গোলাম আল্লাহর গোলাম আমার কোন মানুষের গোলাম না এই জন্য এক কবি সুন্দর করে বলেছেন আয়ে তয় রে লাহতি উস রেজেক সে মৌত আছি জিস রেজেক মে আতি হয় পরওয়াজ মে কোতাহি একটা পাখি আপনি খাতার মধ্যে বন্দি করে তারপরে সোনা দানা খাইতে দিলেন পাখির কোনো মজা আছে সে উঠতে পারে না তার যে জাতি পাখি অন্যদের সাথে মিশতে পারে না এই সোনার দানার কোনো মূল্য নাই তার চেয়ে আপনি পাখিটা গাছে ছেড়ে দেন সে না খেয়ে থাকবে তবুও তার আনন্দ আছে আয়ে তয় রে লাহতি اس رزق سے হে তুমি শুনে রেখো ওই খাতার মধ্যে স্বাধীন থাকা অনেক ভালো এই সোনা দানা খেতে গিয়ে তোমার উড়ার স্বাধীনতা থাকবে না এই জন্য ইসলাম শিক্ষা দেয় সমস্ত মানুষের গোলামির থেকে চিহ্ন করে একমাত্র গোলাম কার হজরতে মৌসা আলাহামের দায়িত্বই ছিল ফেরাউন যখন বনে ইসরায়েলকে গোলাম বানিয়ে রেখেছিল মৌসা দায়িত্ব ছিল ফেরাউনের কবল থেকে গোলামির থেকে এই বনে ইসরায়েলকে মুক্ত করে নাও মৌসা মুক্ত করেন নাই এরকম ভাবে ইসুফ আসলাম সেই ঘোষণা দিয়েছেন মক্কার নেতারা যখন গোটা আরবদের গরিবদেরকে গোলাম বানিয়েছিল আল্লাহর নবীকে আলাদা পাঠিয়েছেন কিসের জন্য মুক্ত করার জন্য কাজে আমরা এই আজকের এই স্বাধীনতার সাথে মিল রেখে বলতে চাই যে আজকে দুনিয়াতে যত জায়গায় স্বৈর শাসক অথবা দখলদার বাহিনী আছে আফগানিস্তানে ফিলিস্তিনে যত জায়গা আছে আমি বলি বাংলাদেশে যখন বাংলাদেশের মানুষের উপরে পাকিস্তানিরা যখন হামলা করলো এটা যেমন অপরাধ এদেশের নারীদেরকে ধর্ষণ করে এটা যেমন অপরাধ ঠিক তেমনি ভাবে আজকে যারা আফগানিস্তানে হামলা করে আফগানিস্তান শিশুদের হত্যা করছে বাচ্চাদের হত্যা করছে নারীদের ধর্ষণ করছে তাদের মুক্তি দরকার আছে কিনা এমনি ভাবে কাশ্মীরে যারা মুসলমানদের হত্যা করছে যারা অনধিকার চর্চা করছে ফিলিস্তিনি মুসলমানদের গুলো ভেঙে দিচ্ছে সেই জায়গায় স্বাধীনতা আন্দোলন দরকার আছে কিনা কাজে আমরা দুনিয়ার সব জায়গায় যত মুসলমান যত মানুষ খালি মুসলমান না যত মানুষকে অন্যায় ভাবে গোলাম বানাবার চক্রান্ত হচ্ছে ভাবে মানুষের গোলামের মধ্যে রাখার জন্য চক্রান্ত হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে আমরা সবগুলো নিন্দা করি এবং সমস্ত মুসলিমদের জন্য আমরা উদ্ধারের জন্য চেষ্টা করব আজকের এটাই স্বাধীনতার স্লোগান হবে যে খালি এক জায়গায় না সারা বিশ্বে যেখানে মজলুম মানুষ আছে যেখানে শৈল শাসক আছে যেখানে দখলদার বাহিনী আছে তার বিরুদ্ধে লড়াই করবো ঠিক কিনা ইনশাল্লাহ ইসুফ আলাহাম সেটা পরিষ্কার করে দিলেন ইন্নি তাওয়াত্তু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন এরপরে তার দাওয়াত আরো সামনে চলবে খুব সুন্দর দাওয়াত ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা সামনে জমাতে করব এটাই সূরা ইউসুফের তাফসীরের মূল জায়গা এবং এখান থেকে শুরু হচ্ছে ইসলাম জেলখানা দাওয়াত দেওয়া শুরু করলেন দাওয়াতের ভাষা কি হবে দাওয়াতের পদ্ধতি কি হবে আমরা একটু দেখলাম যে উনি সুযোগ পাইলেন খুব সুন্দরভাবে সেই সুযোগটা কাজে লাগালেন আরো সুন্দর নিয়ম পদ্ধতি সামনে আছে আগামী যুগে একটু আগে আসবেন ইনশাল্লাহ এখান থেকে আরো শুরু হবে সামনে আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার বা আমরা তাদের দান করুন